রহমতুল্লাহের ফেকি মাঝহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার মাঝহাব ছিল সহি হাদিস নির্ভর হানাফি মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের হইল সহি হাদিস নির্ভর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতেন সহি হাদিসটাকে বের করার জন্য ফেকি মাসালার ক্ষেত্রে তিনি প্রথম কিতাবুল্লাহ খুঁজতেন আল্লাহর কিতাবে দেখতেন আল্লাহর কিতাবে না পাইলে নবিসামের হাদিসে খুঁজতেন এবং হাদিসের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ সহি হাদিসটা গ্রহণ করার চেষ্টা করতেন এরপরে তিনি সহি হাদিস না পাইলে সাহাবাইকেরামের কাউল সাহাবাইকেরাম কি বলছেন তাদের বক্তব্য খুঁজতেন এরপরে না পাওয়া গেলে তখন তিনি দৈব হাদিসকে প্রাধান্য দিতেন সহি হাদিসও নাই সাহাবাইকেরামের কাউলও নাই তখন তিনি দৈব হাদিসকে গ্রহণ করতেন আর দৈব হাদিসও পাওয়া যাচ্ছে না তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেয়াস করতেন এটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ফেকি বিষয়ের মাঝহাবের মূলনীতি এজন্য উনি ওনার জীবদ্দশায় যেই মতামতগুলো দিয়েছেন যেই মাঝহাবগুলো যেই মাসালাগুলো দিয়েছেন সব কিতাবুল্লাহ নবিসের সহি হাদিস সাহাবাইকার কাউল দইফ হাদিস তারপরে কেয়াস এখন পরবর্তী ইমামেরা ইস্তেহাত করতে গিয়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তারা দেখছেন যে উনি অনেকগুলো বিষয়ে যেগুলো মতামত দিয়েছেন দইফ হাদিসের আলোকে অথবা কেয়াসের আলোকে সেই ব্যাপারে সহি হাদিস পাওয়া গেছে সেটা ইমা আবনী রহমতুল্লাহ পান নাই তখন তারা কারণ ইমাবনী পরমতাল বারবার বলে গেছেন যে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সহি আদেশ দিয়ে আমি মাসালা বের করছি এরপরে যদি কোনো সহি আদেশ আসে তাহলে আমার কে আজ বাদ দিয়ে দিবা দহিফ আদিস বাদ দিয়ে দিবা বাদ দিয়ে সহি হাদিসের অনুসরণ করবা এটাই আমার হানাফি মাজাব এইটা কিন্তু বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই হানাফি মাজাব ছিল পৃথিবীতে বারোশো আটান্নর পরে এসে তাতারদের আক্রমণের পরে যখন খেলাপথ নষ্ট হয়ে গেল তুর্কিরা আসলো তখন ইসলামী জ্ঞান বিজ্ঞানে গবেষণায় স্থবিরতা নেমে আসে এই যুগটাকে বলা হয় আসরুল জমুদ এটা বারোশো আটান্ন থেকে সতেরোশো আটানব্বই পর্যন্ত পাঁচশো বছরের উপরে এই স্থবিরতার যুগ ছিল মুসলিম উম্মার কোরআন গবেষণা হাদিস গবেষণা ফেক গবেষণা আরবি সাহিত্য গবেষণা সব স্থবির হয়েছিল কোনো জ্ঞান বিজ্ঞানের তেমন গবেষণা হয় নাই এটা স্থবিরতার যুগ এই যুগে এসে ফেকি আর গবেষণা নাই গবেষণা বন্ধ হয়ে গেছে বন্ধ হইতে হইতে এক সময় এসে ইমাম আবানী রহমতুল্লাহের কথা ছিল দলিলবিহীন কোনো ইমামের তাকলিদ করা যাবে না মানে ইমাম কি বলছেন এটা দলিল না জানলে তুমি ওই ইমামের বক্তব্য নেওয়া যাবে না এটা এই বারোশো আটান্ন পর্যন্ত সকল ইমামেরা এইভাবে ফলো করছেন এইভাবে আমল করছেন বারোশো আটান্নর পরে এসে এই স্থবিরতার যুগে এসে এবার ওলামাইকেরাম বলা শুরু করলেন যে না তাকলিদ করলে দলিল লাগবে না দলিলবিহীন তাকলিদ এমনকি এক সময় এসে এমন অন্ধকার যুগ নেমে আসছে যে দলিল ছাওয়াই হারাম মোকাল্লিদ কোনো দলিল চাইতে পারবে না দলিল ছাওয়াটা হারাম দলিল চাইলে বাঁশ দিয়ে পিটাইবা এটা হলো সেই তাতারদের যুগের মানে ওলামাদের অবস্থান যে দলিল ছাওয়া যাবে না মোকাল্লিদ অন্ধভাবে ইমামদের ইমামের অনুসরণ করবে দলিল কিসের মোকাল্লিদ দেখবে ওই যে এই কোন আলেম কিভাবে আমল করছেন কোন হুজুর কিভাবে করছেন হের আবার দলিলের কি দরকার হ্যাঁ, এইটা এসে এই অন্ধকার যুগে স্থবিরতার যুগে এই অন্ধকারচ্ছন্ন অবস্থা নেমে আসে যে দলিল দরকার নাই দলিল ছাওয়াই হারাম এরকম ফতোয়া দিছে অনেক আলেম ওই যুগে এসে দিয়ে এবার অন্ধভাবে আনুগত্য অন্ধ আনুগত্য করতে গিয়ে পূর্ববর্তী ইমামদের থেকে পরবর্তী ইমামদেরকে তারা বেশি প্রাধান্য দেওয়া শুরু করছে অথচ অধিক হেদায়ত প্রাপ্ত ছিলেন আগের ইমামেরা আচ্ছা এরপরে এবার সবাই যখন সব মাঝহের মধ্যে এরকম স্থবিরতা নেমে আসে এবার শুরু হয়েছে দলাদলি ফেরকাবাজি এমনকি দলাদলি ফেরকাবাজি হইতে হইতে এক পর্যায়ে গিয়ে এক মাঝাবের লোক আরেক মাঝাবের পিছনে নামাজ পড়ে না হানাফিরা সাহাফির পিছিয়ে পড়বে না সাহাফিরা মালিকের পিছিয়ে পড়বে না মালিকিরা হাম্বলের পিছিয়ে পড়বে না আল্লাহর ঘরে পর্যন্ত চারটা মুসল্লা বিছাই চারবার জামাত করত হানাফিদের জামাত এখানে সাহাফিরা এখানে মালিকিরা এখানে হাম্বলিরা এখানে মানে দেখেন অন্ধকারটা কোন জায়গায় গিয়ে পৌঁছছে এক সময় গিয়ে যে চারিবাগ হয়ে পুরা মুসলিম আম্মাকে চারিবাগ করে যে চারিবার জামাত হবে একজন আর এক ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না অর্থাৎ ফেকি মাসালা মাসাইল নিয়ে পুরা উম্মাকে তখন তারা বিভক্তি করে ফেলে আলহামদুলিল্লাহ পরবর্তীতে সেই বিভক্তি কমে যায় তো এই জন্য আমাদেরকে বারোশো আটান্নর আগের হানাফি মাঝাব জানা দরকার ওই বারোশো আটান্নর আগে হানাফি মাঝাব কিন্তু বর্তমানে নাই বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল এবং বারোশো আটান্নর আগের হানাফি মাঝাবই হল ওলামাই মদিনার মাঝাব বারোশো আটান্নর পরের হানাফি মাঝাব এসে এটা তাসব হয়ে গেছে দলবাজি হয়ে গেছে ফেরকাবাজি হয়ে গেছে আচ্ছা এই ব্যাপারে আমরা প্রথম ইমাম আবনী পরমতুল্লাহ বক্তব্য শুনবো ইমা বনিফা রহমতুল্লাহ এর চারটা বক্তব্য শুনবো আমরা তারপরে অন্য ইমামদের বক্তব্যগুলো আমি সংক্ষেপে বলে যাব হাসিয়ার আব্দুল মোহতার আল্লামা ইবনুল আবেদিন রাহেমাল্লাহ এটা হানাফি মাজাবের সবচেয়ে বড় ফেখের কিতাব এই কিতাবের প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা কলা আবু হানিফা রাহেমাহুল্লাহ ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি এটা তার যুগান্তকারী এক কথা যে ইজা সহাল হাদিসও পাহুয়া মাঝহাবি যখন সহি হাদিস পাওয়া যাবে এটাই আমার মাঝহাব সোহার এই কথাটা কোথায় আছে হানাফি মাঝহাবের বইতেই আছে হাসিয়ার আব্দুল মোহতারের মধ্যে আছে কিন্তু এখন আবার আমাদের কোনো কোনো সম্মানিত ভাবে অস্বীকার করেন বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ নাকি এরকম কোনো কথা বলেন নাই এটা এই রাব্দুল মোহতারের হাসিয়ার আব্দুল মোহতারের প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা এটা এখনো আছে এখনো বিলুপ্ত হয় না এটা যে ইমা আবনিফা রহমতুল্লাহ এই বক্তব্যটা যে যা সাহাল পাহুয়া মাঝহাবি যখন কোন সহি হাদিস পাওয়া যাবে এটাই আমার মাঝহাব আচ্ছা এরপরে আরেকটা কথা দেখি ইমা আবনিফা রহমতুল্লাহ এর এইটা এই কথাটা আছে আল মুস্তাখরাজ আল আল মুস্তাদেক এই কিতাবের মধ্যে আব্দুর রহিম ইবনে হুসাইন আল ইরাকি রাহমাউল্লাহ এই কিতাবের পনেরো পৃষ্ঠায় এবং আল মিজানুল কোবরা প্রথম খণ্ডের পৃষ্ঠায় বলেন কুমাল কাউল ফি দিন রায় খবরদার সাবধান আল্লাহর দিনের ব্যাপারে কথা বলতে গিয়ে রায় অনুযায়ী নিজের মত অনুযায়ী কোনো কথা বলবা না আলাইকুম বি তোমাদের উপরে বাধ্যতামূলক তোমরা নবিসুল সুন্নতের এত্তেবা করবে পামান খারাজা আনহা দল্লা কেউ যদি সুন্নতের এত্তাবা থেকে বের হয়ে যায় সে গুমরা হয়ে যাবে লাউলা সুন্নাত মা ফাহিমা হাদুমিনাল কোরআন যদি সুন্না না থাকতো আমরা কেউ কোরআন বুঝতাম না সুহান আল্লাহ লাম তাজাল নাস ফি সলাহিন মা দামা ফিহিম মাইয়াতুল হাদিস যতদিন পর্যন্ত উম্মতের ভিতরে যারা হাদিস অনুসন্ধান করে হাদিস চায় এরকম লোক থাকবে ততদিন এই উম্মত কল্যাণের উপরে থাকবে সুহান আল্লাহ মানে হাদিস অনুসন্ধানী হাদিস গবেষক হাদিস আমলকারী যতদিন থাকবে ততদিন উম্মত কল্যাণের উপরে থাকবে পাইজা তলাবুল এলমা বেলা হাদিসিন ফাসাদু যখন এই উম্মত হাদিসবিহীন এলেম তলব করা শুরু করবে ফাসাদু তখন উম্মত ফাসাদের মধ্যে ফেতনার মধ্যে চলে যাবে হাদিসবিহীন এলেম যখন উম্মত অনুসন্ধান করবে তালাশ করবে এটা কার বক্তব্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বক্তব্য আচ্ছা তিন নম্বর বক্তব্য এটা সরহে মোস্তাদে আবি হানিফা মোল্লা আলী কারি রাহিমাউল্লাহ উনি হানাফি মাজহাবের প্রখ্যাত আলেম প্রথম খণ্ডের ছয় নম্বর পৃষ্ঠা এখানে আসছে যে আবু হানিফা রহমতুল্লাহের এই বক্তব্যটা কাজিবা ওয়াল্লাহে ওয়াফতারা আলাইনা মাইয়াকুল আবু হানিফা রহমতুল্লাহ বলেন আল্লাহর কসম ওই লোক মিথ্যাবাদী ওই লোক মিথ্যা বলছে যে আমাদের ব্যাপারে বলে ইন্দানা নুকাদ্দমুল কেয়াস আলা নস যে আমরা কোরআন হাদিসের উপরে কেয়াসকে প্রাধান্য দিই ওয়াহাল ইয়াতাজ ইলা কেয়াস যেখানে নস আছে সেখানে কেয়াসের কি দরকার মানে কোরআন এবং সহি হাদিস আছে সেখানে কেয়াসের কি দরকার আন্নানা নামজুরুফি দালিল মাস মিনাল কিতাবে ওয়াসুন্নাতে আও আকদিয়াতি সাহাবা আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমরা কোনো মাসালার দলিল নিতে গেলে প্রথম খুঁজি মিনাল কিতাব আল্লাহর কিতাবে ও সুন্না তারপরে নবী সাল্লামের সুন্নায় আও আকদিয়াতে সাহাবা অথবা সাহাবাই কেরামের আসার সাহাবাই কেরামের বক্তব্য দেখি বা ইল্লাম নাজেদ দালিলান যখন আমরা এইগুলার মধ্যে কোনোটার মধ্যে দলিল পাই না কৃষ্ণা তখন আমরা কেয়াস করার চেষ্টা করি মাসকুতান আনহু আলামান্তিন বিহি মানে এই রকম একই জাতীয় জিনিস যে বিষয়ের উপরে আমরা সহি হাদিস পাই ওই বিষয়ের উপরে এটাকে কেয়াস করি যখন আমরা আর পাই না অনুপায় হয়ে যায় তখন আচ্ছা এই তিনটা ইমা আবনিফা রহমতুল্লাহর বক্তব্য আরেকটা বক্তব্য দেখেন এটা হুজাতুল্লাহিল বালেগা শাহলিউল্লাহ মহাদ্দেসে দেহলবী রহমতুল্লাহ এর প্রথম খণ্ডের তিনশত একত্রিশ পৃষ্ঠা এখানে তিনি লিখছেন আবু হানিফা রহমতুল্লাহ বলেন লাগাগি লিমাল্লাম ইয়ারেফ দালিলি ইউফতিয়াবি কালামি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ নয় উচিত নয় আই ইউফতিয়াবি কালামি আমার কথা দিয়ে ফতোয়া দিবে যতক্ষণ পর্যন্ত না তিনি আমার দলিল জানতে না পারবেন মানে আমি কোথা থেকে এই কথাটা ফতোয়া দিছি কোন আয়াত দিয়ে কোন হাদিস দিয়ে এই দলিল যতক্ষণ জানবে না ততক্ষণ আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না অর্থাৎ আমার কথা দিয়ে কেউ ফতোয়া দিতে হলে দলিল জানতে হবে আগে থেকে এই জন্যই ইমা আবনিফা রহমতুল্লাহের অনুসারী যারা ছিলেন তারা আবনিফা রহমতুল্লাহের অনেক মাসালার সাথে তাদের দ্বিমত ছিল কারণ তারা যখনই সহি হাদিস পেয়েছেন যেই যুগে তখনই তারা সেটা আমল শুরু করেছেন এই আমলটাই হানাফি মাঝাব মানে কেউ যদি হানাফি মাঝাবের বিপরীতে মানে হানাফি মাঝাবের একটা আমল আছে এই আমলের বিপরীতে একটা সহি হাদিস পাইছে তখন ওই সহি হাদিসের আমলটা শুরু করছে ওইটাই হানাফি মাঝাব এটা সে হানাফি মাঝাবের বাহিরে যায় নাই সে তাকলিদের বাহিরে যায় নাই এই বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কোটি কোটি মুসলিম এইভাবে হানাফি মাজাব অনুসরণ করছে তারা ওইভাবে গোড়া মোকাল্লিদ হয় নাই যে দলিল খোঁজা যাবে না সহি হাদিস খোঁজা যাবে না যা বলছে তাই মানতে হবে এইভাবে কোনো ব্যক্তির এইরকম তাকলিদ ওই যুগে কোনো ব্যক্তি সাধারণ কোনো মুসলমান ওই রকম তাকলিদ করেন নাই আচ্ছা এবার আমরা হানাফি মাজাবের কয়েকজন বড় বড় আলেমদের বক্তব্য শুনবো মেরকাতুল